network, the solution for humanity. আলহামদুলিল্লাহ কাফা ও সালামুন আলা ইবাদিহিল্লাজিন আস্তফা আম্মাবাদ পিস টিভি বাংলার সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের সামনে গতদিনে আমি কথা বলেছিলাম যে শুধু দিন ইসলামকে জেনে মগজে ভরে রাখার নাম ইমানদারি নয় জেনে তার বাস্তবায়নের নামই হচ্ছে ইমানদার এছাড়া ইমানের দাবি অযৌক্তিক দাবি এইভাবে যদি আমি আহকামে খোদাওয়ান্দিকে না মানি তাহলে আমার বাঁচার পথ হবে না যদি কাউরি ভরসায় বসে থাকি তাহলে এটা হবে নেহাত ভুল কেউ আমাকে বাঁচাবে না আমাকে নিজের বাঁচার পথ নিজেই করতে হবে এবং বাঁচার পথ হচ্ছে একটাই তা হলো আল্লাহ যেভাবে আমাকে নিষেধাবলী থেকে বাঁচতে বলছেন তাতে থেকে বেঁচে যাব এবং আদেশ বলিগুলোকে আমি মেনে নেব তাহলে আমি নিজে আমার বাঁচার পথ নিজেই তৈরি করে নেব এটাই হচ্ছে নিয়ম অনেক লোক বলে আরে আল্লাহ তালা মাফ করে দিবেন সব আরে আল্লাহ তো মাফ করবেনি তা আল্লাহ মাফ করবেন বলে আজকে আমি শুধু পাপ করে যাব এটা তো ফর্মুলা নয় আমার অনিচ্ছায় যেটা হয়ে যাবে পাপ সেটা আমি মাপ চাইব তখন আল্লাহ আমাকে মাফ করবেন আর এ কোন ফর্মুলা হলো যে আমি নিজের মন মতো মর্জি মতো আমার জিন্দগি চালাবো আর বলবো যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন আল্লাহ আমাকে মাফ করে দিবেন এত খাঁটি বান্দা কবে থেকে হলাম অনেকে আবার বলে এক একটু যদি কম বেশি থেকেও যাই তো মৌলানা সাহেবেরা তো বলেছেন যে আল্লাহ নবী আমাদের জন্য দোয়া করবেন এবং আল্লাহ রাবুল আলমিনের কাছে সুপারিশ করবেন সুপারিশ করে আমাদের মতো গুণাগার লোকগুলোকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন তো তার জন্য ওই আশাতে আপনাকে বসে থাকতে হবে সুপারিশ হবে সেটা কবুল হবে তারপরে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাওয়া হবে তাহলে জাহান্নামটা কি আপনি খণ্ডাতে পারলেন জাহান্নাম তো খণ্ডিল না কেন খণ্ডিল না এই জন্য যে আমি নিজে বাঁচার পথ করিনি আমি ভুগছি ভোগা অবস্থায় আমার উপরে দয়া করে আল্লাহর নবী সুপারিশ করে আমাকে বের করছেন তাহলে এটা কেমন কথা হলো আজাব ভুগে নেওয়ার পরে আজাব থেকে মুক্তি পাওয়া এর নাম সুপারিশ তা আমি গেলাম কেন আমি যাব কেন আমি নরকের পথের কাজ করব না এবং আমি আল্লাহর কাছে জান্নাত দাবি করব এই বলে যে আল্লাহ আমি হারামে পা লাগাইনি তুমি আমাকে জাহান নামে দিও না মালিক একটা আমল করব আর একটা আমল করব না একগুলোকে ধরবো একগুলোকে ধরবো না আর এইভাবে নিজে নিজে আমি ফতুয়াবাজি করব কি যে না আমি তো ঠিক আছি আমার ইমান তো ভালো আছে আমার মনটা তো পরিষ্কার আছে তো মন পরিষ্কার আছে আমল নাই কাজ নাই আর আমি নিজে নিজে ঠিক আছি এ আবার কোন ধরনের যুক্তি হলো দেখুন এই ব্যাপারে আপনাকে আমি সাবধান করে দিচ্ছি আল্লাহর নবীর উপরে আশা রাখছেন তা ভালো কথা কিন্তু আগেই সাবধান হয়ে যান আল্লাহর নবী নিজে এমন কথা বলে গেছেন যে কথা শুনতে গেলে আপনার ভেতর পর্যন্ত কেঁপে উঠবে আপনি চমকে উঠবেন যে ই কি কোন কথা বলি নাবিজি একদিন বাইরে থেকে বাড়ি আসছেন বাড়ির ভেতরে ঢুকছেন তো নিজের স্ত্রী সহধর্মণি আয়েশা তিনি বসে বসে কাঁদছেন চোখ লাল পানি পড়েছে চোখ দিয়ে খুব বিষণ্ন বাদনে ভারী মুখ করে বসে আছেন মা আয়েশা আল্লাহ নবী ঘরে ঢুকা মাত্রই জিজ্ঞেস করে বলছেন ওয়ামা ইউবকি কে আয়েশা আয়েশা তোমাকে কে কাঁদালো কেন তুমি কাঁদছ কি দুঃখ পড়েছে কি অভাব পড়েছে কি অসুবিধা হয়েছে তুমি আমাকে খুলে বলো কান্নার কারণটা কি কেন কাঁদো আমি তোমাকে অভাবে রেখেছি আমার বাড়িতে তোমার কোনো দুঃখ হচ্ছে মা আয়েশা নাবিজির দিকে মুখ উঠিয়ে বলছেন এমন কোনো কথা নয় আল্লাহ রাসুল শুধু কথা হলো এই নারা আমি আগুন বলে মনে করেছি মনে পড়ে গেছে আমার সেই আগুন জাহান নামের আগুন বলে যখন স্মরণ হলো তখন আমি চোখ দিয়ে পানি ঝরিয়ে কান্না আরম্ভ করলাম হায় আল্লাহ তুমি মানুষকে আজাব দেওয়ার জন্য জাহান্নাম বানিয়ে রেখেছ তোমার কোরআন বলছে হেজারা জাহান নামে যদি ইন্ধন হয় লকড়ি হয় তো মানুষই হবে এবং পাথর হবে আল্লাহ সুবহান আল্লাহ আজকে প্রদীপ ধরাতে গিয়ে মোমবাতি ধরাতে গিয়ে সামান্য একটু মিস হয়ে যাচ্ছে স্লিপ হয়ে যাচ্ছে আগুনের যদি ছ্যাঁকা লাগে তো বাপরে আর মারে করে উঠি সইতে আমরা পারি না আর সেই দিন পুরো পুরো দেহটাকে জাহান নামের ভেতরে জ্বালিয়ে দেওয়া হবে দম বের হবে না মরণ আসবে না কত যে যন্ত্রণাদায়ক শাস্তি এটা এই কথাগুলো যখন মনে পড়ে গেল আল্লাহ রাসুল তখন নিজেকে সামলাতে পারলাম না চোখ দিয়ে জল চলে এলো অশ্রু বয়ে গেল সেই সাথে সাথেই মা আয়েশা আল্লাহ নবীর কাছে দরখাস্ত করে বসলেন আল্লাহ রসুল সেই ভয়ানক দিনে সেই বিপদের দিনে কেয়ামতের দিনে আপনি আপনার বিবি আয়েশার জন্য কিছু করতে পারবেন আমি যদি কোনো রকমের ঝামেলায় পড়ে যাই আমি যদি কোনো মুসিবতের মুখে পড়ে যাই তাহলে আপনি আমাকে আমার দিকে দেখে যেটা আমার বিবি এ বলে আপনি আমাকে মুসিবত থেকে ত্বরান্বিত করার চেষ্টা নিতে পারবেন কিছু আমার উপকার করে দেবেন আল্লাহ রসুলকে বিবি হিসাবে তিনি আবদার করছেন হবে না হবে না আমার কিছু নাবিজি পরিষ্কার ভাষায় জব দিচ্ছেন আয়সা খুব ভালো করে মনে রাখো লাজ করো আহাদুন আহাদা কেউ কাউকে কেয়ামতের দিন স্মরণ করবে না তিনখানি জায়গায় কেউ কাউকে ওই তিন মুহূর্তে তিন স্থানে স্মরণ করবে না তার ভেতরে আমি আছি আমি তোমাকে স্মরণ করতে পারবো না আমি ওই তিনখান জায়গায় নিরুপায় আমি নাবি হলেও আমার কোনো শক্তি নেই আমি নাবি হতে গেলেও তোমার যে কোনো তিল পরিমাণে উপকার করে দিতে পারবো তা আমার দ্বারাই সম্ভব নয় আমি তোমাকে আগেই বলে দিচ্ছি মা এসা বলছেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এত বড় নাবি রাহমাতুল্লিল আলামিন সারা জাহানের আম্বিয়া কুলের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি নিজে বলছেন যে আমি পারবো না তিন জায়গায় এ কোন তিন জায়গা সেটা আল্লাহ রসুল এক এক করে বললেন শোনো কেয়ামতের দিন তিনখানা জায়গা এমন আছে সেই তিনখানা জায়গা একটা হলো ইন্দাসেরাত যখন দুনিয়ার মানুষকে সারা জাহানের মানুষকে সেই ব্রিজ পার হতে হবে যাকে বলা হয়েছে সেরাত ওর উপর দিয়ে যখন তোমাকে গত হতে হবে আমাকে গত হতে হবে তো সেই সেরাত সেই রাস্তা সেই ব্রিজ কেমন হবে তুমি জানো আল্লাহ আকবর নাবিজি বলছেন আহাদ্দমিনা সাইফ তরবারির চাইতে বেশি ধারালো হবে ও আদাক্কুমিনা সারে মানুষের মাথার চুলের চাইতে বেশি পাতল হবে এমন জায়গা দিয়ে তোমাকে হেঁটে পার হতে হবে আমাকেও হেঁটে পার হতে হবে তোমার যদি পুঁজি ঠিক না থাকে তোমার আমল যদি ঠিক না থাকে তাহলে পারে সেখানে তুমি বিপদের সম্মুখীন হয়ে যাবা অতএব ওই জায়গায় আমি তোমার কিছু করে দিতে পারবো না তুমি যদি খোদা না খাস্তা বিপদে পড়ে যাও আমি তোমাকে উদ্ধার করতে পারবো না ওখান থেকে আমি তোমাকে বাঁচিয়ে ঘাড়ে করে হাত ধরে তোমাকে টেনে ইপার থেকে উপার আমি করে দিতে পারবো না আর একটি জায়গার কথা নাবিজি বলছেন ওয়াইন্দা সহফে যখন প্রত্যেকটা মানুষের কাছে তার আমল নামার পাস তার আমল নামার একটা শেষ ফাইনাল রেজিস্টার বহি এবং বোর্ডিং কার্ড এটা যখন তার হাতে তুলে দেওয়া হবে এই কার্ডখানাই হলো তার নাজাত পাওয়ার দলিল অর্থাৎ আমি আমার আমল নামা আমল দিয়ে ভরে রেখেছিলাম এটা আল্লাহর কাছে গৃহীত হয়েছে তাই সে যদি ডান হাতে তার পাস পাই ডান হাতে যদি তার কার্ড পাই তাহলে অত্যন্ত ভাগ্যবান আর বাম হাতে যদি কাঠ আসে তাহলে নরকের দরজার দিকে তাকে ঠেলে দেওয়া হবে আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন ফাম্মান উতিয়া কিতাবাহু বেয়ামিনেহি যে সমস্ত মানুষকে তার ডান হাতে আমল নামা দেওয়া হবে তার আনন্দ চিত্তে তার ভাইদেরকে তার বন্ধুদেরকে ডেকে ডেকে দেখাবে হা উ মুকরাউ ইয়া দেখো দেখো দেখো আমি আমার কিতাব কেমন ভালো পেয়েছি ডান হাতে আমি আমার আমল নামা পেয়েছি আমার তকদির কত ভালো আমার নসিব কত ভালো আমি এখন এই কার্ড দেখিয়ে জান্নাতের দিকে রওনা হব ইনশাল্লাহ তাহলে ডান হাত আমল নামা যদি আসে তাহলে এটাই হচ্ছে ভাগ্যের পরিচয় নবীজি বলছেন ডান হাত যদি বাদ চলে যাই যদি বাম হাতে আমল নামা পড়ে তাহলে কি হবে কি হবে তার উত্তর নিয়ে সামান্য একটা ব্রেকের পর আবার আসছি আপনাদের সামনে ইনশাল্লাহ কোরআন তো বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে ঘোষণা সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গবেষণা আল্লাহ সুবাহ শৃঙ্খলার ব্যবস্থা করেছেন ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী সব আলোচনা এখানে চলে আসতে পারে যা মজবুত করে দেবে ইমান ও আধুনিক বিজ্ঞান আজ রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে পিস টিভি বাংলায় পরিষ্কার করতে হবে মনের ধূর তা না হলে চোখ জবান করতে পারে ছোট বড় অনেক ভুল শরীয়ত বিরোধী বহু কাজ আমি মোহাম্মদ হাশেম মাদানি চোখ ও জীবের আপদ থেকে বাঁচতে চান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 তোমার কিছু করে দিতে পারবো না তোমার আমল নামাকে এখান থেকে উঠিয়ে তোমার ডানে আমি করে দিব তা আমার দ্বারা সম্ভব নয় ডানকে বামে করে দেওয়া বা বামকে ডানে করে দেওয়া আমার এখতিয়ারের মধ্যে পড়ে না আমি এত বড় কাজ করতে পারবো না আয়সা তুমি খবরদার এই ব্যাপারে তুমি সাবধান হয়ে যাও তিন নম্বরের পর আল্লাহর নবী শোনো সারা দুনিয়ার লোকেদের আমল নামাকে ওজন করা হবে এটা তৃতীয় নম্বর এখানে বলছেন আল্লাহ রসুল যখন তোমার আমল নামাকে ওজন করা হবে দাড়ি পাল্লায় খাড়ো করা হবে নেকি যদি বেশি হয় আলহামদুলিল্লাহ নেকির পাল্লা যদি উপরে উঠে যায় আর তোমার বদির পাল্লা যদি ভারী হয়ে যায় সেই ক্ষেত্রে আমি আমার কাছ থেকে একটা নেকি এনে তোমার পাল্লায় দিয়ে দেব আর দিয়ে তোমার নেকির পাল্লাকে একটু ঝুঁকিয়ে দেব তা আমার দ্বারাই সম্ভব নয় তোমাকে একটা রতি নেকি দিয়ে আমি তোমার উপকার কিছু করে দিতে পারবো না ওই সময়খানা অত্যন্ত নাজুক সময় কাজে আমার উপরে আশা রাখিও না বেরাদান ইসলাম বিবি যদি স্বামীর কাছে দরখাস্ত করে তিনখানা জটিল জায়গায় সেখানে তিন জায়গায় নবী ঝেড়ে দিলেন যে না আমার দ্বারাই সম্ভব নয় আমার দ্বারাই সম্ভব নয় তাহলে আমি কে আপনি কে কি করে আমরা এ আশা করে বসে আছি যে আল্লাহ নবী দোয়া করবেন আর আমরা চলে যাব জান্নাতে নিজের বাঁচাও এবং নিজের পরিত্রাণের ব্যবস্থা নিজেকেই করতে হবে বসে থাকলে হবে না আমলের দ্বারাই বাঁচতে হবে আমলের দ্বারাই বাঁচতে হবে আল্লাহর হালালকে মেনেই বাঁচতে হবে আল্লাহর হারামকে ছেড়েই বাঁচতে হবে আর অন্য কোনো পথ নাই নাবিজি এই মর্মে আরো কথা বলেছেন একদিন মক্কার পার্শ্বে এক পাহাড়ের গায়ে গিয়ে তিনি তার নিজের বংশের লক্ষ্যে এক এক করে ডাকছেন আর আওয়াজ দিচ্ছেন আব্দে অগ্নি আমার বংশ বানি আব্দে মুনাফ আমার বংশের লোকেরা তোমরা কান বেঁধে শোনো তোমরা আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা নিজেরাই করে নাও কি করে তুমি তোমাদের জানকে বাঁচাবে তোমরা তার ব্যবস্থা দুনিয়াতে নিজেই করো আমি কেয়ামতে তোমাদের কিছু করে দিতে পারবো না আমার দ্বারাই সম্ভব নয় আবার নবীজি ডাক দিচ্ছেন এক এক করে হঠাৎ তিনি ডাক দিচ্ছেন তার নিজের ফুফুকে হ্যাঁ আমার ফুফু যান নিজের ফুফুকে ডাক দিয়ে বলছেন ও আমার ফুফু যান আপনিও শুনুন কান খুলে আম্মা তো রসুলিল্লা আপনাকে বলে দিচ্ছি আমল বাড়ান আমল বাড়িয়ে নিজের বাঁচার পথ নিজেই সুগম করুন আমি ভাতিজা নাবি তাই কেয়ামতর দিন আপনি আমার আঁচল ধরে আপনি আমার পিঠ ধরে হাত ধরে পরিত্রাণ পেয়ে যাবেন এমন কথাটা নয় আমি আপনাকে সেদিন এইভাবে বাঁচাতে পারবো না তাহলে চাচাদের ডাক দিলেন ভাইদের ডাক দিলেন বংশকে ডাক দিলেন ফুফুকে ডাক দিলেন দেয়ার পরে শেষের বেলায় নিজের নয়নের মনি কলেজার টুকরা বেটি ফাতেমাকে পর্যন্ত আল্লাহ নবী ডাক দিচ্ছেন দিয়ে বলছেন ইয়া ফাতেমা বিন্ত রাসুলিল্লাহ সালিনি মা শেতে মিনাল মাল ওয়ালা উগনি মিনাল্লাহ শেয়া হে আমার বেটি ফাতেমা আমি তোমার বাবা বলছি তুমি হুঁশিয়ার হও তোমার বাপের কাছে যদি কোনো মাল নেওয়ার থাকে তো মাল নিয়ে নাও তোমার বাপের কাছে কোনো ধন নেওয়ার থাকে তা চেয়ে নাও আমি যদি পারি তাহলে আমি তোমাকে তা দেব কিন্তু চাওয়ার ব্যাপারে কেয়ামতের দিন আমার কাছে কিছু চাইবে না যা চাওয়ার আছে এক্ষুনি তুমি আমার কাছে চেয়ে নাও কেয়ামতের দিন তুমি আমার মেয়ে তুমি আমার বেটি তাই বলে যা আমি তোমাকে তাই দিয়ে দিতে পারবো যাই চাইবে তা অসম্ভব এটা সম্ভবের মধ্যে নাই কি বুঝছেন বেরাদারান ইসলাম বেটি সম্বন্ধে নাবিজি পুরো এখান থেকে সরে পড়ছেন যে না আমার দ্বারাই কিছু করা সম্ভব নয় ফুপু সম্বন্ধে সরে পড়ছে না আমি কিছু করতে পারবো না জাহান নামের আগুন থেকে বাঁচতে হলে তোমরা নিজেরাই বাঁচার পথ করো সবকে এক এক করে বলে দিলেন আল্লাহর হাকামকে মেনে চলতে হবে আর এইটা যারা জেহেনে রেখেছে যারা মগজে রেখেছে যে শুনবার কাম শুনতে হয় জুবার নামাজ পড়বার কাম পড়তে হয় মলানার কথার দিকে কান লাগাবার হয় লাগাচ্ছি আর এরপরে আর কিছু নয় এমন যদি কেউ করে তাহলে পরে তাকে বিশাল বড় একটা দাগ দেওয়া যাবে এই বলে যে তাহলে তোমার দিমাগ কাজ করছে না অন্তর কাজ করছে না কান শুনেও শুনছে না চোখ দেখেও দেখছে না তাহলে এই রকম মানুষগুলোর ভেতরে আর মানুষত্ব বলে কিছু বাকি নেই কেন যদি কান দিয়ে শুনে তার প্রতি আমি আমল করতে না পারি চোখ দিয়ে দেখে যদি আমি কাজে লাগাতে না পারি অন্তর দিয়ে আমি বুঝেও তাকে যদি আমি কাজে লাগাতে না পারি তাহলে জানতে হবে আমার অন্তর জীবের অন্তর হয়ে গেছে আমার চোখ গরু বাছুরের চোখ হয়ে গেছে আমার কান শিয়াল কুকুরের কান হয়ে গেছে অতএব তারা যেমন আমিও তেমন হয়ে গেছি এবং আমাকেও যদি কেউ জানোয়ার বলে দেয় তাহলে পরে হয়তো ভুল হবে না আল্লাহ রবুল আলমিন পরিষ্কার বলে দিয়েছেন উলায়কা কাল আম এরা হচ্ছে জীবের মতো এরা জানোয়ারের মতো এরা নিজের ভালো বুঝে না এরা নিজের মন্দ বুঝে না তাহলে এদেরকে আর কে বুঝাবে যদি নিজের ভেতরে উপলব্ধি না থাকে তাহলে তার কানে কে খড়ি ভরে ভরে তাকে সুজিয়ে দেয় কে তাকে বুঝিয়ে দেয় রব্বুল আলমিন ওই আয়াতের মাথায় বলে দিচ্ছেন হুম আজাল্লো এরা জানোয়ারও নয় জানোয়ার চাইতে আরো নিকৃষ্ট আরো নিকৃষ্ট জানোয়ার থেকে আরো খারাপ এরা আল্লাহ আকবার আরো নিচে নেমে গেলাম কেন নিচে নামলাম কারণটা কি জানোয়ার হয়ে তারপরে আবার আল্লাহ তালা বলছেন জানোয়ার হলেও হতো জানোয়ার থেকেও খারাপ কেন নিচে নামানো হলো এর একটি মাত্র কারণ জানোয়ারও কিছু ভালো কিছু মন্দ বুঝে কিন্তু মানুষ একটি জ্ঞানী গুণী প্রাণী হয়ে তার নিজের মঙ্গল বুঝে না তার নিজের লাভ বুঝে না তার নিজের নোকসান বুঝে না তাহলে জানোয়ার থেকে নিকৃষ্ট হলো না কোনো এক জঙ্গলে কোনো এক পশু যদি বাঘের তাড়া খায় তাহলে সেই জঙ্গলে দ্বিতীয়বার সে চড়তে যাবে না এখানে বাঘ আছে মুসলমান আমি যদি জানি যে নামাজ ছেড়ে দিতে গেলে আমার নামে জাহান নাম জানার পরে যদি আমি নামাজ ছেড়ে দিই তাহলে আমার কি সেই জানোয়ারের মতো বুদ্ধি আছে যে জানোয়ারটা বাঘের ভয়ে দ্বিতীয়বার আর জঙ্গলে যাই না তাহলে আমি কি করে নামাজটা ছেড়ে দিতে পারলাম বন্ধুরা আমার এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন জানোয়ার থেকে এরা নিকৃষ্ট আপনি জানোয়ারের কথা জানেন এরা কেমন বুদ্ধি রাখে কত সুন্দর এদের কাছে জ্ঞান আছে একটা উদাহরণস্বরূপ আপনাকে বলছি হজরত সুলাইমান আলাহিসাল্লাম তার মিলিটারি বর্গকে নিয়ে সৈন্য সামন্তকে নিয়ে একবার ময়দানে নামছিলেন ময়দানে নামার টাইমে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ঢিবির উপরে একটা পিপিলিকা সুরগুলোকে এমনি এমনি করে হিলাচ্ছে আর কি মুখে মুখে মুখে মুখে যেন বলছে নবী সুলাইমান পিঁপড়াটার দিকে তাকালেন তাকার পরে বলছেন ওহ তুমি একটা পিপিলিকা অথচ তোমাকে আল্লাহ তালা এত সুন্দর বিবেক দিয়েছে পিপিলিকাটা কি বলছে নাবি সুলাইমান জীবেদের বলে বুঝতেন তাকে আল্লাহ তালা এই ক্ষমতা দিয়েছিলেন পিপিলি কাউ কিছু বলছে তার সুর দুটো লড়ছে তার মানে সে কিছু বলছে কি বলছে কোরআনে করিমের ভেতরে আল্লাহ রব্বুল আলমিন সেই পিপিলিকার আলোচনা করতে গিয়ে বলছেন এই পিপিলিকাটা সুর নাড়িয়ে নাড়িয়ে কি বলছে তোমরা শোনো কালাত নামলাতন ইয়া আইহান নামলো এই পিপিলিকা জোর করে আওয়াজ দিয়ে তার জাত ভাইদেরকে ডেকে বলছে ও পিপিলিকার দলেরা যত তোমরা আমার জাত ভাই আছো এই মাঠের ভেতরে তোমরা রুজির সন্ধানে বেরিয়েছ ছোট ছোট কুচি কুচি পাথরের আড়ালে আড়ালে ছোট ছোট মাটির টুকরার আড়ালে আড়ালে তোমরা ফির ফির ফির ফির করে ঘুরে বেড়াচ্ছ তোমার তোমরা আমার জাত ভাই তোমাদেরকে আমি লাল সংকেত শোনাচ্ছি দেখাচ্ছি তোমাদের জন্য রেড অ্যালার্ট জারি করা হলো তোমরা কান পেতে শোনো কি বলছে পিপিড়াটা নাবি সোলাইমান তার মিলিটারিদেরকে নিয়ে মাঠে নামবে তারা বুট নিয়ে এখানে চলাফেরা করবে তাদের বুটের তলায় তোমরা যদি পড়ো মরে যাবে তুমি শেষ হয়ে যাবে তোমার গাঁড়ার ভেতরে তোমার ডিম পড়ে থাকবে তোমার বাচ্চা ফুকবে না তোমার জীবন পয়মাল হয়ে যাবে কাজে আমি তোমাদের জাত ভাই তোমাকে সাবধান করে দিচ্ছি তোমরা এক্ষুনি এক্ষুনি আমার আওয়াজ শোনা মাত্রই নিজের নিজের খালের ভেতরে নিজের নিজের গুহার ভেতরে সব ঢুকে যাও প্রাণ বাঁচাও তাড়াতাড়ি উদ্খলু মাসা কেনাকুম নিজের নিজের খালে ঢুকে যাও একটা আওয়াজ দিতে নেই তিন মিনিট নয় দু মিনিট নয় মুহূর্তের ভেতরে সমস্ত পিপিলিকা নিজের নিজের আস্তানায় চলে গেল খালে ঢুকে গেল কেউ মরল না তাহলে আপনাকে জ্ঞান করতে হবে এখান থেকে একটা পিপিলিকা কি হলে মরে যাবে আর কি হলে বাঁচবে এই জ্ঞান তার ভেতরে আছে মরার জ্ঞান আছে বাঁচার জ্ঞান আছে ভালোর জ্ঞান আছে মন্দর জ্ঞান আছে বলেই সে নিজের জাতকে বাঁচিয়ে নিতে পারল তার জাত বেঁচে গেল নবী সোলাইমান প্যারেড করলেন ময়দানে গিয়ে আমি যদি বলি আমার জাতকে আমি বাঁচাবো এই জাতকে বাঁচাবো আমার ভাইকে বাঁচাবো আমি আমার কমিউনিটিকে বাঁচাবো বলে যদি আমি চিৎকার করি গলা ফাটাই ফাটাই নাকি আমি কি বলি না আমি গিয়ে কথাটা সুঝাই না না এ পথে যেতে হবে না এই পথে আসুন ওই পথে নয় এই দিকে আসুন আমি তো বলতেই আছি আপনাকে তো আরো দশ ভাই বলতেই আছেন তবুও কেন বাঁকা পথে চলতে আছি আমার আওয়াজ আমার ভাই শোনে না আমার ডাক আমার ভাই গ্রহণ করে না যদি পিপিলিকার মতো আমার ডাক তারা গ্রহণ করত তাহলে পারে নিশ্চয়ই তারাও বরবাদীর হাত থেকে বেঁচে যেত কিন্তু হায় আফসুস আমরা দাবি করছি নিজেদেরকে বেশি বড় বিবেকবান আমরা দাবি করছি উত্তম জীব আমরা নিজেদেরকে দাবি করছি সব চাইতে বেশি বুঝি কিন্তু এত বুঝা প্রাণী একটা পিপিলিকার বুঝের কাছে একটা পিপিলিকার বুদ্ধির কাছে ফেল ওরা কত বুদ্ধিমানের কাজ করলো আর আমরা সেই বুদ্ধিমানের কাজ করতে পারি না এ আমার ভাইরা এ আমার বন্ধুরা সারা দুনিয়ায় যে যেখানে আছো তাদেরকে এই বলে ডাক দেব যে আল্লাহ যেদিকে ডাকছেন সেদিকে তোমরা ধেয়ে এসো এসো আল্লাহর ডাকে সাড়া দাও নাবির ডাকে সাড়া দাও দিনের পথে ধেয়ে এসো তোমরা এদিক ওদিক আর যেও না ফাফিরু এলাল্লাহ আল্লাহর দিকে ফিরে এসো এখানেই তোমাদের কল্যাণ নিহিত আছে এছাড়া অন্য পথে গিয়ে তোমাদের কল্যাণ নেই তোমাদের বরবাদই আছে তোমরা ধ্বংস হয়ে যাবে ধ্বংস থেকে বাঁচো এবং নিজে বাঁচার পথ নিজেই করে নাও পরের দিকে তাকাতে যেও না আল্লাহ রবুল আলমিনের কাছে এতগুলো কথা বলার পর শুধু এইটুকু আরজি রাখবো হে আমার আল্লাহ হে আমার বরবার দিগার তুমি আমাকেও সৎপথের হৃদায়ত দাও এবং আমাকে সৎ পথে চলার তুমি তৌফিক দাও সেই সাথে সাথে যে সমস্ত ভাইদেরকে আমি এতগুলো কথা বললাম কত পিপিলিকার উদাহরণ দিলাম কত নবীজির ডাকের কথা বললাম কতজন নবীজির বিবিদের কথা বললাম এগুলো বলে তাদের আমি দৃষ্টি আকর্ষণ করেছি আল্লাহ তুমি এদেরকে স্লাহ করো তুমি সত্যের পথে নিয়ে আসো তুমি মালিক তুমি হচ্ছে অন্তরকে ফিরানেওয়ালা মোকাল্লেবাল কুলুব তুমি আমার ভাইদের অন্তরকে ফিরিয়ে দাও আল্লাহ সকলকে তুমি সুমতি দাও এই কামনা এই বাসনাই শুধু তোমার কাছে রাখছি তোমার দ্বার ছাড়া আমাদের আর কোনো দ্বার নেই আল্লাহ তুমি আমার মুনাজাত কবুল করো আমিন ও আখের দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতহু নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং নাম অবধারিত করে দেন শাহিদুল্লাহ খান মাদানী জান্নাতে যাওয়ার এবং নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাও আল্লাহ সুবহানাহু আল্লাহ তাআলার তাওহিদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাব দেখুন কিতাবুত তাওহিদ প্রতি রবিবার মঙ্গলবার ও শুক্রবার রাত দশটায় বাংলাদেশে ও রাত সাড়ে নটায় ভারতে পিস টিভি বাংলায় My name is Fadik Zakir I am people, evil from mankind, and telling what they like, and forbidding what they love, and believing in Allah. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنحون عن المنكر وتؤمنون بالله Surely my prayer, my sacrifice, my life, and my death are all for Allah, sustainer of the world. देखो চমৎকার শিশুরা প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় বাংলাদেশে ও সন্ধ্যা সাতটায় ভারতে পিস টিভি বাংলায়